আমাদের দাওয়াত অফিস কর্তৃক যে সমস্ত অনুষ্ঠান মাঝে বেগ পেয়েছিল সেটা পুনরায় শুরু করার প্রতি দান করেছেন আলহামদুলিল্লাহ তারপরে পরে প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক গরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহ সাল্লাহ আলিহে আল্লাহ বারেক আলাই উপস্থিত ভাইরা যদি আপনার ছেলের কিংবা মেয়ের একটি বিবাহের জন্য দিন নির্ধারিত করা হয় যেমন করা হয় সব সমাজই ধরে নিন আগামীকালকে আপনার ছেলের কিংবা মেয়ের বিবাহের তারিখ সেট হয়েছে নির্ধারিত হয়েছে তালুকের জন্য আপনি যা প্রস্তুতি নিয়েছেন বা নিবেন সেটা জানা কথা একশো জন মানুষ আসার যদি হয় পঞ্চাশ জন মানুষ যদি তারা আসতে চায় তাহলে পঞ্চাশ জন মানুষের থাকা খাওয়া এবং ভালোভাবে আপ্যায়ন করার জন্য যা কিছুর প্রয়োজন হয় সব কিছুই সেই লোককে ব্যবস্থা করতে হয় আপনি ব্যবস্থা করলেন ব্যবস্থা করার পর হঠাৎ করে যদি আপনাকে রাত্রিবেলা টেলিফোন আসে যে কালকে আমরা বিবাহের জন্য যাচ্ছি না তো আপনাকে কেমন লাগবে আজকে ঘটনাটা আমাদের সাথে এরকমই হয়েছে একজন শেখকে নিয়ে আসার জন্য বাইরে থেকে দাওয়াত অফিস বাইরে থেকে একজন শেখকে নিয়ে আসার জন্য যে সমস্ত প্রস্তুতি নেওয়া হয় সকল প্রস্তুতি নেওয়ার পর আজকে দশটার সময় আমার মোবাইলে একটি মেসেজ আসে মেসেজটি আমি আপনাদেরকে পড়ে শোনাবো লেখা আছে হুম্মা ফিল উসুল অর্থ হচ্ছে আমি ভীষণ জ্বর এবং শরীরে দারুণ ব্যথা অনুভব করছি যে কারণে আপনাদের কাছে পৌঁছাতে পারছি এখন আমার অবস্থাটা কি হলো আপনারা বুঝতে পারছেন আমরা আয়োজন করেছি যথাসম্ভব আমাদের ভাইদেরকে খবর পাঠিয়েছি আর আমাকে একটা গার্জিয়ানের ভূমিকা এখানে নিতে হয়েছে তাহলে আমার মনটা কেমন হচ্ছে সেটা আপনারা বুঝতে পারছেন এর চেয়ে আমাদের যারা সহযোগী স্বেচ্ছাসেবক ভাই সহযোগী হিসাবে কাজ করেন তারাও যে সমস্ত ভাইদেরকে এ খবর দিয়েছেন তারাও কিন্তু খুবই দারুণভাবে কর্মাহত হয়েছে তবে মনে রাখতে হবে ইমাম শাহি রহমতুল্লাহ আলাই একটি কথা বলছেন ছন্দ আকারে মাশা আল্লাহ কান ওয়ামা লামিয়াশা আল্লাহ বলছেন আল্লাহ যেটা চান সেটা হয় আর যেটা তিনি চান না সেটা হয় না একজন মমিনকে ভাগ্যের ভালোমন্দের উপর বিশ্বাস রাখার সময় এটাও বিশ্বাস রাখতে হবে যে যা কিছু ঘটছে সেটা আল্লাহ তালার ইচ্ছাই ঘটছে আমাকে দুঃখ হচ্ছিল সেই সময় যখন যখন দুঃখ আমার হচ্ছিল সেই সময় আমাদের অফিসের একজন বিশেষ লোককে টেলিফোন করলাম যে ব্যাপারটা এরকম হয়েছে তো তিনি বলছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি আলহামদুলিল্লাহ পড়ছেন বলে কিন্তু সমস্যা তো বলছেন না আল্লাহ তারা যেটা চান সেটা হয় যেটা হয় তাতেও আলহামদুলিল্লাহ যেটা না হয় তাতেও আলহামদুলিল্লাহ তো আমাদেরকে আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে তবে আল্লাহ যদি আমাদের বাঁচায় রাখেন আল্লাহ আপনাকে যদি সুস্বাস্থ্য দান করেন কোনদিন না কোনদিন আবারও তাকে আপনাদের মাঝে নিয়ে আসা হবে তবে আমরা আলোচনা করব এবং আলোচনা যেটা তাকে দেওয়া হয়েছিল যে বিষয়টি সেই বিষয়ের উপরই আলোচনা করব এবং আলোচনা হবে ইনশাআল্লাহ আমাদের আশা যে আপনারা ধৈর্য সহকারে আলোচনা শুনবেন বেশিক্ষণ আলোচনা হবে না যতক্ষণ হবে ততক্ষণ ধরে ধৈর্য সহকারে শুনবেন আলোচনার শেষে আমাদের মাঝে যে সমস্ত প্রাইজের ব্যবস্থা আছে সেটাও আমরা আপনাদের হাতে তুলে দেব অনুরূপ খাওয়া দাওয়ার যে ব্যবস্থা আছে সেটাও করা হবে তবে এখানে আরো একটি কথা বলে দেওয়া ভালো মনে করছি যে আমাদের প্রোগ্রাম বন্ধ থাকার পর এখন মাসিক একটা প্রোগ্রাম আমাদের চলবে যে মাসিক প্রোগ্রামটা আমরা এই মসজিদেই করার চেষ্টা করব ইনশাল এই মসজিদে না হলে আবু আসবেন সেই মসজিদে যখনই আপনারা খবর পাবেন আপনারা অবশ্যই ওই সময় অনুযায়ী আসার চেষ্টা করবেন ভাইরা আলোচনার বিষয় ছিল প্রচলিত চারাধার এবং তার অন্ধানুসরণ বিষয়টি একটি ব্যাপক বিষয় এবং এর সম্পর্কে আলোচনা একটু ডিগ্রি করা দরকার তবে যতখানে আল্লাহ তারা জ্ঞান দিয়েছেন ততখানি করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ প্রথমত আমাদের জানতে হবে যে মাঝহাব কাকে বলে মাঝহাব কথাটি রেহাবান আরবি শব্দের এই উৎস থেকে মাঝহাব ইসমে জারফে মাকান যার অর্থ হল যেই জায়গায় যাওয়া হয় যেই জায়গায় যাওয়া হয় তাকে বলা হয় মাঝহাব যাওয়ার জায়গা যাওয়ার স্থান মাঝহাব কথাটি হাদিসে এসেছে আবু দাউদ এর একটি হাদিসে আলোচনা করেছেন ইদা যাহাবাল মাযহাবা ফাবআদ উচিত এবং পদক্ষেপ অনুচিত এই কয়েকটি পয়েন্টের উপর আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ তবে মাঝাবের এই আলোচনা জানার আগে আমাদের দরজাটা খুলে রাখতে হয় একটা দরজা খুলে রাখা মাঝাবের এই আলোচনা শোনার আগে আমাদেরকে অবশ্যই আমাদের মাঝে একটি জ্ঞান থাকতে হবে যে আমাদের ইসলাম আমাদের এই সুন্দর ধর্ম আমাদের এই প্রিয় ধর্ম কিভাবে প্রচার হল কিভাবে প্রসার হল এবং আস্তে আস্তে কিভাবে এর মধ্যে এরকম অনুসরণ এবং অনুকরণ ঢুকলো প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আল্লাহ তালা যখন মক্কায় প্রেরণ করেন নবী সাল্লাহ আলী ওসাল্লাম মক্কা মানুষদেরকে যখন ইসলামের দাওয়াত সম্মান না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বারা এই দিনকে আল্লাহ যখন তিনি ইন্তেকাল করেন তখন এই ধর্ম ক্রিয়া পরিপূর্ণ আল্লাহ রসুল একটি অন্য হাদিসে বলছেন তার তখন আল মাহেজাতিল বেড়া আমি তোমাদেরকে একটি স্বচ্ছ সুন্দর পরিষ্কার মেন পথের উপর ছেড়ে যাচ্ছি লাইলহা কানাহারিমা যখন নবী সাল্লাম জীবিত ছিলেন তখন কোন মুসলমান পক্ষ নেই চক্ষ নেই যে বিষয়ে কোন মতভেদ করত আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামই হতেন কারি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামই হতেন হাকিম তিনি ফেসলা দিতেন কারণ আল্লাহ তালা তাকেই ফেসলা দেওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন পাঠিয়েছিলেন আল্লাহ তালা বলছেন فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم আল্লাহর কসম মমিন হতে পারে না ওরা যতক্ষণে তোমাকে হাকিম হিসাবে মেনে জানে আর তুমি যা ফেসলা দিবে সেই ফেসলাতে তারা সন্তুষ্ট না হয় এবং শান্ত করে সেটা গ্রহণ না করে ততক্ষণ পর্যন্ত তারা মমিন হতে পারে তিনি যেটাই বলবেন সেটাই গ্রহণীয় হবে আর তাই হবে এমন নজির আছে যে আল্লাহ রসুল সাল্লাম জুমার খুতবা দিচ্ছেন একজন সাহাবি মসজিদে প্রবেশ করছেন আল্লাহ রসুল কোথা প্রসঙ্গে যখন সেই সাহাবি প্রবেশ করছে তখন নবী সাল্লাহ আলী সাল্লাম কথা প্রসঙ্গে বসো কথাটি বলছেন বসো বসে যান আর ওই সময় ওই সাহাবি তার একটা পা মসজিদের ভিতরে রেখেছে আর একটা পা মসজিদের বাইরে চৌকাটের উপরে আছে আল্লাহ রসুল বসে যাওয়া এই কথাটা বলেছেন এবং সময় সেই সাহাবি ওই চৌকাটার উপরেই বসে গেলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে কি ধরনের তাহলে তারা হাকিম মনে করতেন তার বিধানটাকে কতখানি গুরুত্ব দিতেন নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিহাল্লাম একদিন সাহাবিদেরকে নিয়ে নামাজ পড়াচ্ছেন নামাজও করছেন সাহাবারা পিছনে সারিবদ্ধ হয়ে নামাজ আদায় করছেন এমন সময় আল্লাহ রসুল সাল্লাহ আলী রসাল্লামকে আগাম থেকে জিবরিল আলহাম এসে খবর দিচ্ছেন যে মোহাম্মদ তোমার জুতায় নোংরা আছে জুতাকে ফেলে দাও আল্লাহ অবস্থায় জুতাটা খুলে ফেলে দিচ্ছেন সাহাবা লক্ষ্য করছেন যে আমাদের সাল্লাহ আলী সাল্লাম তার জুতা খুলে ফেলে দিয়েছেন তাই সবাই অবস্থায় জুতা খুলে ফেলে দিলেন আল্লাহ রসুল সাল্লাহ শেষ করে বলছেন তোমার কেন জুতা খুলে ফেললে সাহাবা বলছেন আমরা আপনাকে জুতা খুলতে দেখলাম পরে জুতা খুলে আপনি কেন খুলেছেন এ প্রশ্ন করার জন্য আমরা প্রয়োজন আপনি খুলেছেন বলে খুলে দিয়েছেন এরকম ঘটনা ঘটেছে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী আলহিমের যুগে এরকম করে ইসলাম প্রচার হয়েছে এরপরে যখন নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন তখন প্রথম খলিফা হলেন আবু বকর রাজি আল্লাহ তারপরে হলেন হজরত খলিফা সেই সময় খলিফা তিনি মানুষদেরকে বুঝিয়ে দিতেন যে এর সমাধানটা কি আশ্চর্য হবে যে যিনি খলিফা গোটা বিশ্বের মুসলমানদের রাষ্ট্রপ্রধান যিনি নবী সাল্লাহ আলহিমের নির্বাচিত একজন সাহাবি এরকম একজন সাহাবি বিচক্ষণ সাহাবি যাকে আল্লাহ রসুল জান্নাতের সুসংবাদ দিয়েছেন এরকম সাহাবিও কোন সময় ভুল করে ফেলতেন কিন্তু অন্য সাহাবিরা স্মরণ করে দিতেন উমরবাদী আল্লাহ এক্ষেত্রে একটা ফরমান বা একটা ফতুয়া দিলেন যে মহারানা বেশি যেন নির্ধারণ করা না কিনা করা হয় মহারানা যেন মানুষেরা বেশি নির্ধারণ না করে এই কথা শুনে একজন কুড়ি মানুষ বৃদ্ধ মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকার পর হরত কুমার মন্দির দিয়ে যাচ্ছেন ওই বৃদ্ধা মানুষটি হরত কুমারকে ডেকে বলছেন যে আল্লাহ তালা তো কোরআনে বড় ধরনের ব্যাপক মোহরান যদি কেউ নির্ধারণ করে তবুও আল্লাহ তালা নিষেধ করেন না তিনি তার সঙ্গে আপনি আবার বেশি করতে বলছেন না কেন কে বলছে এই কথা এক বৃদ্ধ খলিফা ওই সময় রাষ্ট্রপ্রধানকে হজরত কুমার বলছেন আমার কথাটা ঠিক নয় এই বুড়ির কথাটাই এই ছিল তাদের নবী সাল্লাহ আলী সাল্লাম এবং কোরআনের আদর্শ রূপ তাদের আদর্শ যেটা আল্লাহ করেছেন যেটা নবী বলেছেন তার উপর কোনো কথা হতে পারে এভাবে জীবনযাপন চলল সাহাবাদের যুগে সাহাবাদের যুগের পর যে যুগটি আসলো সেটার নাম হচ্ছে তাবিনের যুগ তাবিন যারা ওই সমস্ত লোককে বলা হয় যারা ইমানের অবস্থায় নবী মোহাম্মদ মুস্তফা সাহাবিদের দেখতে পেয়েছে তাদেরকে তাবি বলা তাবিনের যুগেও কোন মাথা কোন দল কোরআন এবং শূন্য ছাড়া শূন্য ছাড়া আবিষ্কার হয়নি তারা এইভাবে জীবনযাপন করেন যখন কোন সমস্যা করেন তারা কোনো আলমের কাছে যান সাহাবের কাছে যান বিচক্ষণ সাহাবের তাবের কাছে যান যাওয়ার পর জিজ্ঞাসা করেন যে আমরা এই সমস্যায় আছি বা এটা আমাদের বিষয়ে আপনি সমাধান দেন তারা পরামর্শ অনুযায়ী যে সমাধান দিতেন সেটাই তারা মেনে নিতেন মনে রাখবেন এরকম যারা জীবনযাপন করলেন তাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাহ বলছেন খাইরুল করুন সমস্ত শতাব্দীর মধ্যে উত্তম শতাব্দী স্বর্ণ শতাব্দী আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ভবিষ্যৎবাণীও করে গেলেন ওয়াদার খায়রুল কারণে কারণে তুম্বাল রাদিনা ইয়ালু রাহম তুম্বাল রাদিনা ইয়ালু রাহম সর্বোত্তম শতাব্দী হচ্ছে আমার শতাব্দী তারপরে সেই শতাব্দী যে শতাব্দী আমার পরে আসবে তারপরে সেই শতাব্দী যে শতাব্দী তারপরে আসবে অর্থাৎ এই হাদিসটি দ্বারা বোঝা যায় যে যত শতাব্দী বাড়ছে তত ইসলামের দৃষ্টিতে ইমানের দৃষ্টিতে গোলমাল বেশি হচ্ছে বা সেটা আগের তুলনায় খাপ হচ্ছে কমজোর হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এই ভবিষ্যৎ মানে আসলে সত্য সাহাবাদের যুগ আর আমাদের যুক্তি বরাবর তাদের যুগ আর আমাদের যুক্তি বরাবর কখনো বরাবর না তবে যখন এই খেল করুন চলে গেল যাওয়ার পর একশত হিজি শেষ হচ্ছে হতে যাচ্ছে যখন তারা কামরা প্রায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের মধ্যে অনেকে মারা গেছেন এবং বেঁচে আছেন সে সময় ইসলামের জ্ঞানের চর্চা খুব বেশি হতে লাগলো খুব বৃদ্ধি পেতে লাগলো বড় বড় ইসলামের পণ্ডিত জন্মগ্রহণ করলেন যারা কোরআন এবং সুন্নতের গভীর বিশ্লেষক এবং গভীর জ্ঞানের মালিক ছিলেন তারা নিজ নিজ স্থানে থেকে ইসলামের এই দাবা প্রচার করতেন তার মধ্যে যে সমস্ত লোক প্রসিদ্ধ লাভ করেছিলেন তার মধ্যে একশো পঞ্চাশ সূচিতে যা মৃত্যু হয় তিনি ছিলেন হাসান বাসরি রহমতুল্লাহ আলাই একশো পঞ্চাশ সূচিতে যা মৃত্যু হয় তার মধ্যে ছিলেন ইমাম আবু হারিফ রহমতুল্লাহ আলাই তার মধ্যে একশো সাতান্ন হিজড়িতে যা মৃত্যু হয় তিনি ছিলেন ইমাম বাদে তাদেরকে দান করা উচিত এই সময়ে হাদিসের বিজ্ঞান ও দারুণ চর্চা হয় যে সমস্ত হাদিস এই দেড়শো থেকে দুইশো থেকে আড়াইশো দিনের মধ্যে লেখালেখি হয় তার মধ্যে প্রসিদ্ধ হয় ইমাম বোখারি ইমাম মুসলিম ইমাম তিরমিদি ইবনে মাজা নাসাই আবু দাউদ রাহমাহুল্লাহ এই যুগটা তো কোন ধরনের মাঝহারি তাকলিক অনুসরণ পাওয়া যায়নি কারণ কি কারণ আপনাদের যে আমি তারিখটা দিলাম বিরুদ্ধ তারিখটা সেটা থেকে আপনি বুঝতে পারছেন যে একশো পঞ্চাশ হিজড়িতে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করেন আর তার জন্ম হয়েছিল আশি হিজড়িতে তো আশি হিজড়িতে জন্ম হয়েই যে একটা মানসার জন্ম হয় তা না আশি হিজড়িতে তিনি জন্মগ্রহণ করেছেন তারপর অবশ্যই তিনি বড় হয়েছেন আর দুর্গে বক্তার কথা হিসাবে তিনি প্রথম জীবনের লেখাপড়ায় ভগ্ন হন এবং তিনি ব্যবসা বাণিজ্য করতেন বড় হয়ে তিনি পড়াশোনা আরম্ভ করেছেন এবার পড়াশোনা করার পর যখন তিনি জ্ঞানী হলেন তারপরে যখন তিনি মানুষকে অথবা ভাড়া দিতে শুরু করলেন অবশ্যই বিশ ত্রিশ বছর দরকার আছে যদি বিশ ত্রিশ বছর চলে যায় এবং আবু হানিফা জন্মের পর তাহলে ক্লিয়ার দেখা যায় যে আল্লাহ রসুলের ইন্তেকালের একশো ডিগ্রি পর্যন্ত কোন ইমামও ছিলেন না আর কোন মাথাও জন্ম নেই এটা বুঝতে বাকি আছে এটা বাকি এ কারণে যারা গবেষক তারা বলেছেন যে এই মাঝহাবি মাঝহাবি কোন পুস্তক এবং মাঝহাবের কত প্রায় কখন শুরু হয় গবেষণা অনুযায়ী তারা বলছেন যেমন শাহ হরিউল্লাহ দেহলেবী তিনি বলছেন তার বিশিষ্ট একটি কেতাব হুজ্জাতুল্লাহ হিমালেবা প্রথম পর্বে একশো বানানো পৃষ্ঠায় إن الناس كانوا قبل المئة الرابعة غير مجمعين على التقليد الخالص لمذهب واحد بعينه মানুষেরা চতুর্থ শতাব্দী হিজড়ির পূর্বে চতুর্থ শতাব্দী হিজড়ির পূর্বে মানে চার শত নবীজির ইন্তেকালে প্রায় সময় পর্যন্ত মানুষেরা বিশেষ কোন মাঝহারের অনুসারী ছিলেন না এটা কে বলছেন শাহরুল্লাহ দেহলবী যাকে উপমহাদেশের একজন বিশেষ বড় পণ্ডিত যিনার দ্বারায় হারিসের শিক্ষা এই উপমহাদেশে প্রচারিত হয়েছে তিনি একথা স্বীকার করছেন এই যুগ চলে যাওয়ার পর এই চারশত হিজড়ি আসার সময় তার আগের সময়টা চলে যাওয়ার পর যখন এই সমস্ত ওলামাইকরামরা মারা গেলেন মনে রাখবেন যখন কোন দেশে একজন আলেন হন ধরে নেন বাংলাদেশের ঢাকায় একজন আলেন যোগ্য এই কথা বাংলাদেশের প্রচারিত হয়েছে তাতে কি হবে যখন এই কথা প্রচার হবে তখন বাংলাদেশের আনাচে কানাচে থেকে মানুষ তার কাছে শিক্ষা গ্রহণ করার জন্য যাবেন ওইরকমই যখন ইনারা জন্মগ্রহণ করেছিলেন আর পাণ্ডিত্য লাভ করেছিলেন তখন তাদের কাছে মানুষেরা ছুটে এসেছিল ইসলামের জ্ঞান অর্জন করার জন্য এবং আবহাওয়ি হানিফ রহমতুল্লাহ আলাই কুফায় তিনি দাস দিতেন এবং মালিক রহমতুল্লাহ আলাই মদিনায় দিতেন এবং শাহি রহমতুল্লাহ আলাই ফিলিস্তিন এবং মিশরে দিতেন ইমাম আহমদ বিন হাম্বাল তিনি আরবকে জুড়িলেন এভাবে তাদের ব্যবসে হাজারো লাখো ছাত্র হয় এবং তারা যখন মারা যান তখন তারা নিজের ওস্তাদের সেই কথাগুলি মানতে থাকেন চলতে থাকেন যে হিসাবে তারা শুনেছিলেন কিন্তু পরবর্তী মানুষেরা যখন আসলেন তখন তারা ইমাম সাহেবদেরকে কেন্দ্র করে বাড়াবাড়ি শুরু করলেন কেমন বাড়াবাড়ি যেমন আজকাল দেখছেন না কেউ যদি নিজের দেশের নেতা হয় তাহলে না আমার নেতাটাই বেশি ভালো ওটাই বেশি ভালো না মানুষের যেরকম একটা স্বভাব তো এরকম একটা স্বভাব হতে শুরু করলো যেটা ভালো স্বভাব ছিল না মানুষেরা বাড়াবাড়ি শুরু করলো না আমরা ইমাম আবু করার ছাত্র তার ছেড়ে আমাদের ইমাম সবচেয়ে বড় আর একটা শুরু করলো যে না ইমাম সাপি সবচেয়ে বড় তিনার সমস্ত কথা সবচেয়ে বেশি বড় বেশি ভালো এরকম করে শুরু হয়ে গেল মাতামাতি ঝগড়া যা কিছু উদাহরণ আমি আপনাদেরকে দিব তার আগে একটি কথা বলে দিই যখন মানুষেরা এরকম দোলাদুলি হয়ে গেল মাথারের উপর বিভক্ত হয়ে গেল তখন সেই যুগের একজন বাদশা যার নাম ছিল সুলতান নাসের ইবনে বাবু সেই সুলতান নাসের ইবনে বাবু আটশো এগারো হিজড়িতে মক্কায় তালা করে চারটি মশাল্লা নির্মাণ চিন্তা করছেন মানুষেরা যখন দলাদলি করে চার দলের মানুষ হয়ে গেছে এমা হানাফিয়া সাফিয়া হাফালিয়া মালিকি তখন বাদশারা সব সময় চাই চারটা মশাল্লা তৈরি করে দেওয়া হবে মক্কা শরীফে তখন থেকে চারজন ইমাম নামাজ পড়াবেন হানাফির শেষ হল যার যখন সময় মালিকের শেষ হল হানাফি শুরু হাম্বালের শেষ হল সাপের শুরু এভাবে চারটা মশাল্লায় নামাজ চলতেই থাকলো চলতেই থাকলো আল্লাহ গ্রহণ করেছিলেন এই দেশের বাদশাহ আজ থেকে প্রায় একশো বছর আগে যখন এই সৌদি আরবকে জয় করেন সেই সময় মক্কার এই চারটি মশাল্লা ভেঙে একটি মশাল্লা তৈরি করে দেন তাই এখন মক্কায় একই ইমামের পিছনে সমস্ত মানুষকে নামাজ আদায় করতে হয় নতুন করে চার ইমাম বা তিন ইমামের প্রয়োজন হয় না এটা একটা আল্লাহ আপনি চিন্তা করেন যদি চারজন ইমাম থাকে একটা মসজিদে আর চার দল মানুষ যদি নামাজ পড়তে যায় তাহলে কতক্ষণ সময় দরকার ছিল কি ধরনের ভিড় ভাড়ের দরকার ছিল আর এক অপরের উপর বিদ্বেষটা কেমন ঘটবে যে এই বেটারা আমাদের সাথে নয় ওরা বলে না এরা আমাদের সঙ্গী নয় ওরা ভাবে যে না ওরা আমাদের সাথে নয় আমরা সবাই ভিন্ন ভিন্ন এভাবেই অবস্থা চলছিল মক্কা কিন্তু এই বাদশাহ যিনি দেশকে গঠন করেন তার দ্বারাই এই ভালো কাজটা হয়েছিল তিনি সবকে শেষ করে দিয়ে এই কেরামের পিছনে মালিকে রেখে দিলেন আমি বলছিলাম যে এই যে চার মাথা যখন মানে একজন ইমামকে কেন্দ্র করে তার অনুসারী শুরু হলো তখন যে বাড়াবাড়ি হলো সে বাড়াবাড়ির কয়েকটি উদাহরণ দেবে আশ্চর্য হবেন এত বেশি বাড়াবাড়ি হয়েছে বাড়াবাহুল্য আর এই পুরা বাড়াবাড়িটাকে শেষ পর্যন্ত কমিয়ে দেওয়া হয়েছে বাড়াবাড়ির মধ্যে এক নম্বরে একটি কথা হয়েছে যে চার মাথাবের মধ্যে একটি মাথা এখানে যে আপনার আরবি শিক্ষিত ভাই আছেন তা অবশ্যই জানেন যে ফরজ কাকে বলে ফরজ একটা অসুরের অসুরের পিতা পরিভাষা যা অর্থ হল যেই কাজটি অকাট্য দলিল দ্বারা প্রমাণিত যে বিধানটি অকাট্য দলিল দ্বারা প্রমাণিত তাকে ফরজ বলা হয় বলেন তো অকাট্য দলিল কাকে বলা হয় যে দলিলের মধ্যে সামান্যতম সংশয় নেই এরকম দলিলকে এবং বিশিষ্ট হাদিসের বিশেষ বিশেষ হাদিস যাকে হাদিসের মোতাবাসের বলা হয় যে বিষয়টি ওকান্ত দলিল প্রমাণিত তাকে যদি ফরজ বলা হয় তাহলে এখন বলেন যে একটি মাঝাব মানা ফরজ এটা কোন ওকান্ত দলিলে আলোচনা পূর্বে আপনি জানতে পারলেন যে মাঝাব সৃষ্টি হয়েছে চার শতাব্দী চার শত চার শতাব্দী পিছনে চার শত বছর প্রায় যেমন শাহুল্লাহ আহমদুল্লাহ আলী বলছেন তাহলে চার শত বছর পর যদি একটি মাধ্যমের আবিষ্কার হয় আর সেই মাধ্যমকে আমরা ফরজ করে ফতোয়া দিই আর ফরজের অর্থ হচ্ছে এটা ওকাট্য দলিলের দ্বারা প্রমাণ তাহলে আল্লাহ রসুলের ইন্তেকারের পর ওকাট্য দলিল কিভাবে আবিষ্কার হয় আপনারা পড়েন ভাই বলছেন চার মাধ্যমে চারি ফরজ হ্যাঁ। এই চার মাধ্যমে চারি will have to সবাই ওয়াদের কাকে বলে তো বলছে যেটা ওকাত্ম দলিলের চেয়ে একটু নিম্ন পর্যায়ের দলিল সাব্যস্ত হয় মানে কোরআন শরীফের আয়াত দ্বারা না হলে হাদিস দ্বারা প্রমাণিত হয় এরকম জিনিসকে ওয়াজেব বলা হয় আমাকে বলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী হচ্ছেন চার মাঝহাবদের মধ্যে মাঝহাবের মধ্যে কারণে এখন কিছু মানুষ বলছে ওয়াজের কোরআন হাদিস দ্বারা হয়নি ওয়াজের হয়েছে ইজমা দ্বারা জনসাধারণ বুঝতে পারে না কি হবে বলল প্রথমে যে আল্লাহ রসুল সাল্লামের পর কোন এক দিনই বিষয়ে দলিল নেই তাই বিশ্বের সমস্ত মুজতাহিদ ওলামা মুজতাহিদের ব্যাখ্যা আমি করে দিচ্ছি আল্লাহ রসুলের ইন্তেকালের পর কোন একটি দিনই বিষয়ে দলিল নেই বলে বিশ্বের সমস্ত মজদার ওলামা হন একত্রিত হয়ে একটা ফতুয়া দিলেন জারি করলেন সবাই মত প্রকাশ করলেন যে না এই বিষয়টা যায় কিংবা না যায় ওই জিনিসটাকে ইজমা বলা হয় কি বলা হয় ইজমা আমি বলছিলাম মুস্তাহিদ আলেম ওলামা যদি এটা ফতুয়াতে মুস্তাহিদ বলা হয় এমন আলেম যে আলেম যার মধ্যে কোরআন শরীফের সমস্ত আশ্রাম আয়াত যেগুলো আছে যে সমস্ত আয়াত আল্লাহ তারা কোন বিষয়ে হুকুম দিয়েছেন সেই সমস্ত আয়াত মুখস্থ প্লাস ও নাসেক মাসু প্লাস ও ব্যাখ্যা সমস্ত মুখাসুরের কথা যা খরচ আছে যার কাছে হাসিদের সমস্ত আশ্রামের হাসিদগুলি মুখস্থ আছে সহি জৈব কিনা সেটা জানার সাথে সাথে ও পণ্ডিতকে বলা হয় ইসলামের পরিভাষা মুস্তাহিদ বলছেন বিশ্বের কোন মুস্তাহিদরা ঐক্যমত প্রকাশ করেছেন যে চারটি মাধাবের মধ্যে একটি মাথা মানা হচ্ছে ওয়াদে আপনাদের মধ্যে কোন ভাই কোনদিন করেছেন যে এই ঐক্যমতটা কোন দেশে কোন স্থানে হয়েছিল না এমনি ভাষা কথা এমনি একটি ভুয়া কথা বিশ্বে একসাথে গোটা বিশ্বে কোন দেশের না সৌদি আরবের বাংলাদেশের পাকিস্তান ভারতের আলেম না গোটা বিশ্বের আলেন একত্রিত হয়ে এটা ফতোয়া দিল যে চামড়া ধানের মধ্যে একটি মাথা মারা ওয়াসি কোন জায়গায় যেতে পারে এটাও না মনে রাখবেন এই চারটি মাথা যখন আবিষ্কার হলো মানুষের মধ্যে গর্ব হলো তখন একটা আবার নতুন বাক্য আবিষ্কার করা হলো যে চারটি মাথারই সত্য একটি মানা খরচ বা একটি মানা কারণ দেখা গেল যদি চারটি আমরা সত্য সত্য বলি তারপরে এক অপরের সঙ্গে যখন লড়াই শুরু হবে এই লড়াই থেকে বাঁচার জন্য মানুষকে বলা হোক যে চারটি সত্য একটি মানা জরুরি এরকম কোনদিন আপনি মতবাদ দেখেছেন যে চারটি জিনিস সত্য ভালো আপনাকে বলবেন না চারটি ভালো কিন্তু একটা নেন আপনি যাবেন আমি আপনাকে বলবো যে কথা সত্য নয় খুব বদনাম হয়েছে যদি চারটি সত্য হতো আর একটি মানা সহি হতো তাহলে চারটির মধ্যে আর ওই তিনটিকে খারাপ নজরে দেখা হতো না আমি আপনাদের একটা রিসেন্ট কথা বলি বাংলাদেশের পিরুজ পিরোজপুরে গত এক দেড় মাস আগে আহলে হাদিস যারা কোন মাঝহাবকে অনুসরণ করেন না প্রচলিত মাঝহাবকে অনুসরণ করেন না এরকম একটা দল এক জায়গায় তাবলিকের জন্য গেছে দাওয়াতের কাজের জন্য গেছেন এবং আমাদের আমির উপস্থিত আছেন এরকম সময় একটা মসজিদে নামাজ আদায় করেন তারা পিছনে মোতাবেক হয়ে নামাজ আদায় করেন যিনি নামাজ পড়ান তিনি ছিলেন হানাফি মাঝহের একজন বিশেষ ভক্ত মোকালের মানুষ তিনি নামাজ পড়াচ্ছেন পিছনের এই সমস্ত ভাইয়েরা আমি করেছেন যখনই আমি করেছেন তখনই তিনি নামাজ ছেড়ে দিয়েছেন রিসেন্ট ঘটনা আপনি আশা পড়ে দিতে পারেন মসজিদে তিনি নামাজটা ছেড়ে দেওয়ার পর আগে ফোন এবং পাঁচশোটা লাঠি দিয়ে ফিরে দেন তারপরে তখন অন্য আবেদন করলো যে ভাই আপনি নামাজটা করান সে নামাজটা পড়াই দিল তো বলেন যদি তারপরে ঘটনা ঘটেছে যখন নামাজ শেষ হয়েছে তারপরে যখন দাওয়াত তাবলিগের কাজ শুরু করেছেন তখন এদেরকে লাঠি দিয়ে তাড়াতে না পেরে মাইকে অ্যানাউন্স যে যদি অন্য সহি হয় তাহলে সহি বিশ্বাস করেন তাহলে এই কথা এরকম নামাজ ছাড়ার কারণটা কি সমস্ত ভাইয়েরা যারা এরকম ঘটনা ঘটাচ্ছে সৌদি আরবে আসলে জয় কারা করে আমিটা তখন নামাজ ছেড়ে পালাই যাবে নাকি সিদ্ধান্ত দিতে হবে এগুলা কি কারণে হয়েছে এগুলা বিশেষ অনুসরণের কারণে হয়েছে আমি আপনাদেরকে কিঞ্চিত বোঝানোর চেষ্টা করছি মাত্র ভাইরা এই মাঝহাবি বাড়াবাড়ি সম্পর্কে নিজে কথা না বলে দূরে মক্তা হানাফি মাঝহাবের একটি বিশেষ বই সেই বইয়ের তিনশো তিরিশ পৃষ্ঠায় বলা আছে যদি কোন স্বামী মাঝহাবের মানুষ ইফতার হালা দেওয়া মাধ্যমে কোন হানাফি মাঝহাবের মানুষ ইফতার কে লিখেছেন আমি না কোন মুন্সি না দূরে মক্তা সাহায্য বিশিষ্ট বই যারা পড়াশোনা করেছেন তারা জানেন সেখানে লেখা আছে সে যদি হানাফি হাত ছেড়ে দেয় তো হাত করতে হবে যেরকম কোন মানুষ সৈকতে যদি দণ্ড খুব বড় ধরনের পাঠ করে তাহলে তার জন্য বেতরা হাত হয় হাত হয় সেরকম তাকে হাত দান করা আপনি যদি আরো দেখতে চান বাড়াবাড়ি করতে গিয়ে এরকম কথা বলা হয় গুণাকারী হবে তাকে আল্লাহ তারা ক্ষমা করে দেবেন এই দুর্রে মক্তাদের মোকাতামায় ভূমিকায় যদি প্রায় পাঁচ থেকে সাত নম্বর পৃষ্ঠে আপনি দেখে দিতে পারেন বলছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে আমার কাছে জিনিসটি বরাবরই আমরা কিন্তু শুনে দিই ইমাম আবু হানিফা যখন শেষ হজ করতে যান তখন খাবার শরীফের খাদেমদের কাছে ইজাজত নেন ভিতরে নামাজ পড়ার জন্য তিনি যখন ভিতরে নামাজ পড়তে ঢুকেন তখন একটা বিশেষ পদ্ধতিতে নামাজ আদায় করছেন আমি আপনাদের শুনে শুনে দিই আমার নবী মোহাম্মদ সাল্লাহামের কাছ থেকে এরকম পদ্ধতিতে নামাজ পড়তে শুনেনি বলছেন যে তিনি কালা শরীফের সেই খাদেজের কাছ থেকে ইজাজত নিয়ে কালা শরীফের ভিতরে নামাজ পড়তে ঢুকলেন নামাজ যখন শুরু করলেন ডান পায়ের উপর ভর দিলেন আর বাম আমাকে বলা হল যে তুমি আমার আমাকে সত্যিকার অর্থে চিনতে পেরেছ এটি বড় কথা এবং আমি তোমার এই ইবাদতে খুশি হয়ে কাজ ব্যাপার না পৃথিবীতে একজন মানুষ যদি হানাফি মাঝখানের অনুসারী হয়ে যায় ক্ষমা হয়ে যাবে এটা কি ধরনের কথা এটা বাড়াবাড়ি নয় এখানে আরো একটা কথা বলি যে নামাজ পড়ার সময় এক পায়ের ঘর দিবেন আর একটা পা আরেকটা পায়ের উপর তুলে নেবেন এটা কোন নবীর তরিকা ভাই আমাদের নবী এরকম করে নামাজ পড়েছেন হ্যাঁ। আমাদের নবী সাল্লাহ সাল্লাম নামাজ পড়েছেন তারা দুই পা তুলে গেছে বারাবারে আরেকটা জিনিস দেখেন একজন মানুষকে একবার কোরআন খতম করতে কত ঘন্টার সময় করে প্রয়োজন হতে পারে হয় যদি সে হাফেজ হয় দ্রুত পড়ে তবুও তো কম করে হলে বারো ঘন্টা লেগে যাবে না যাবে না তিরিশ পারা কোরআন শরীফ পড়তে আধা ঘন্টা করে যদি লাগান সময় যদি যায় আধা ঘন্টা করে যদি হয় এক পারা কোরআন শরীফ পড়তে তাহলে আর আপনাদের ধারণা কি বারো ঘন্টায় নামাজ হবে না সবচেয়ে বড় টাইম ফজর থেকে নিয়ে জহর পর্যন্ত ছয় ঘন্টা সাত ঘন্টা হয় কিন্তু তিনি যদি বারো ঘন্টা ধরে ঘরে নৌকা নামাজ করেন তাহলে ফরজ নামাজ ছেড়ে দেন তাহলে এগুলো বাড়াবাড়ি নয় প্রাথমিক মাঝখানের নামে এরকম বাড়াবাড়ি হয়েছে ওই কিতাবে আরো দেখা হচ্ছে যখন শেখ হিসা হয়ে এখন এই বাড়াবাড়ির কারণে আমরা দেখছি যে আপনাদের মতো মানুষকে যখন আমরা দাওয়াত সেন্টারে বা ওই পুস্তকের মাধ্যমে শোনাচ্ছি যে ভাই আপনি নামাজে পড়েন সুন্নতি পদ্ধতিতে আপনি যখন নামাজ পড়বেন তখন আপনার হাত সেখানে হবে আপনি যখন নামাজ পড়বেন তখন আপনি সুরা পাতেহা পড়বেন আপনি যখন রুকু থেকে উঠবেন তখন আপনি হাত তুলবেন আমি আপনাদেরকে যখন আমরা শিখাচ্ছি আপনি জোরে আমি বলবেন আমরা যখন আপনাদেরকে বলছি যে ভাই আপনি মুখে হাওয়ায় কথা বলবেন না অন্তরে নিয়োগ করবেন আমরা যখন আপনাকে বলছি যে বিদিনের নামাজ এরকম করে পড়বেন আমরা যখন আপনাকে বলছি যে আপনি বিদিনের নামাজ এক হাজার পড়তে পড়তে পারেন তখন এই নামাজ পড়ে যখন আপনি দেশে যাচ্ছেন যাওয়ার পরে এরকম নামাজ শুরু করছেন পরে যে বললাম পিরুজপুরের ঘটনা মসজিদ থেকে তাড়িয়ে দিতে যাচ্ছে সেরকম আপনার সাথে শুরু হচ্ছে সেরকম আপনার সাথে শুরু হচ্ছে বলেন যে ভাই আমাদের নবীর দেওয়া মাথা একটা না প্রত্যেক দেশের জন্য আলাদা আলাদা আমাদের ইসলাম একটি না প্রত্যেক দেশের জন্য আলাদা আলাদা যদি ইসলাম এক হয় নবীর কথা এক হয় তাহলে এটা কারণে আপনাকে এই কথা বলা হচ্ছে আমাদেরকে সচেতন হতে হবে এবং বুঝতে হবে বিষয়টিকে কেন্দ্র করে তবে মনে রাখবেন আমরা যদি বাড়াবাড়ি করি তাহলে গুণাটা আমাদের অপরাধটা আমাদের ইমাম সাহেবের কোনো অপরাধ না কারণ তিনি এ কথা বলে জানি যে তোমরা আমার কোপাগুলি কি মানবে আর কোরআন শূন্যতে যা থাকবে সেটা তোমার দেখা দরকার নেই প্রত্যেক ইমাম তিনি বিচক্ষণ হওয়ার কারণে কথাটা ইমাম মালিকের বিষয়টা একটি বই জামে হলেন তেত্রিশ নম্বর বিষয়ে তিনি বলেছেন ইমাম আহমদ হাম্বাদ রহমতুল্লাহ বলছেন লাভ করলে তুমি তুমি কোন মাধ্যম থেকে না কোরআন এবং শূন্য থেকে তাই কোরআন শূন্য থেকে তোমরাও নেও এ কথাটি হজ্জাতুল্লাহ লেখা প্রথম খণ্ডে একশো সাতান্ন পৃষ্ঠায় তিনি করেছেন এবং শাস্তি বলছেন এরা অজাকুম ফি কিতাবিল্লাহ ওয়া সুন্নাতি রাসূলিল্লাহ যদি তোমরা ইমাম শাহি বলেছেন এই কথাটা মাখাল সুনান আল প্রায় থাকি পৃষ্ঠা নম্বর দুশো পাঁচে আছে এবং আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন লা ইয়ামবাগি লিমান লাম ইয়ারিফ দলিলি আন বিকালামি যে মানুষ আমার ফতোয়ার দলিল জানে না সে যেন আমার ফতোয়া না দেয় আমি কি বললে ফতোয়াটা দিচ্ছি সেটা যদি কেউ না জানে তাহলে সে যেন ফতোয়া না দেয় আমার সামনে যেন ফতোয়া না দেয় তিনি আরো এক জায়গায় বলছেন এরা আকুলতু কওলান ওয়া কিতাবুল্লাহি ইউখালিফু ওখানে চিন্তা করেন যদি আমি কোন কথা বলি আর আল্লাহ তাআলার কিতাব বিপরীত হয় কালা উকুলু কওলি বি কিতাবিল্লাহ তোমরা আমার কথাতে ছেড়ে দাও নবীজির খবরের কারণে নবীজির হাদিসের কারণে তিনি আগে আরো তিনাকে আরো জিজ্ঞাসা করা হলো আপনার কথাটি যদি সাহাবির কথাটি বলতে হয় তো বলছেন আমার কথাটি ছেড়ে দাও সাহাবির কথাটা এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের আদেশ উপদেশ ওসিয়ত তার ভক্তদের জন্য তার অনুসারীদের জন্য কিন্তু একজন মানুষ যদি তার অনুসরণ না করে তার কথা অনুসরণ না করে তাহলে আসলে সে নিজেকে হাত বলা যজ্ঞ বা আনাতি করা সে দাবিদার নয় ভাইরা যখন কোন মানুষ একজন বিশেষ আলেমের বেশি করে ভক্ত হয়ে যায় এবং তার সমস্ত পটুয়া প্রায়দের অনুসরণ শুরু করে তখন তার অনেকগুলো ক্ষতি দাঁড়ায় তার মধ্যে এক নম্বর যে কোরআন হাদিস থেকে সে সরাসরি শিক্ষা নিতে চাইবে না বলবে আমার ইমাম যাই বলেছে সেটাই ভালো সে কারণে আপনি যখন একজন সাধারণ মানুষ দেশের কোনো আলেমকে বিশেষ কোন আলেমকে গিয়ে বলবেন যে ভাই দেখেন তো হুজুর বইতে তো এই কথা লেখা আছে আর আপনি এই কথা বলছেন তখন বলবেন হ্যাঁ ইনি তো লিখেছেন কিন্তু আমাদের এই নাম এরকম বলেন কারণ সে মনে করেছে আমার কথাটি আমার আমি যা কিছু বলবো সেটা আমার ইমাম যা বলেছেন তাই আমাকে বলতে হবে অন্য কিছু আমি বলতে পারি না সে কারণে সেদিন জবাব দিয়ে থাকে এরকম দিয়ে থাকে মনে রাখবেন যখন তার প্রতি অন্ধভক্তি শুরু হয় তখন ওর বিপরীতে যারা থাকতে থাকে তাদের সাথে শত্রুতা এবং বিদ্বেষ শুরু হয় সে কারণে সাপে আর কানাপি একসাথে মিল হয় না আল্লাহ প্রথম করে বলছি ভাই পৃথিবীতে বর্তমানে মানুষকে যদি ঐক্যের কাজ দিতে হয় মানুষকে যদি এক মুসলমান তাহলে কেউ যদি বলে যে না হারামের মাঝহাবের নামে এক হও তাহলে তিনটি মাঝহাব আর আসবে না আসবে আসবে ইমাম শাহের মাঝহাব আসবে মালিকের আসবে হাম্বালিরা যদি কেউ মালিকি মাঝহাবের নামে ডাকবে তিনটি মাঝহাবের নামে আসবে না যদি আজ হাম্বালি মাথা পণ্ডিত তারা চায় মুসলমান পণ্ডিত চান তাহলে এর হতে পারে সেটি হল কেতাব এবং সুন্নতের নামে কোরআন এবং হারিসের নামে যদি আহ্বান করা যদি কোরআন এবং সুন্নতের নামে আহ্বান হয় তাহলে সেখানে কোনো দোয়ারি থাকে না আর যদি এটা বাকি ছাড়া এছাড়া হাদিস পেশ করলেন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 وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بعد أعوذ بالله من الشيطان الرجيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما উপস্থিত দিনী ভাইরা আমরা সর্বপ্রথমে মহান রব্বুল আলমিনের প্রশংসা আদায় করি যিনি আমাদেরকে প্রায় কয়েক মাস পর আমাদের দাওয়াত অফিস কর্তৃক যে সমস্ত অনুষ্ঠান মাঝে বেদ পেয়েছিল সেটা পুনরায় শুরু করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ তারপরে পরে প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক গরুদ এবং সালাম ঘোষিত হোক আল্লাহ সাল্লাহ আলিহে আল্লাহ বারে আলাইহি উপস্থিত ভাইয়েরা যদি আপনার ছেলে কিংবা মেয়ের একটি বিবাহের জন্য দিন নির্ধারিত করা হয় যেমন করা হয় সব সমাজই ধরে নিন আগামীকালকে আপনার ছেলের কিংবা মেয়ের বিবাহের তারিখ সেট হয়েছে নির্ধারিত হয়েছে কালকের জন্য আপনি যা প্রস্তুতি নিয়েছেন বা নিবেন সেটা জানা কথা একশো জন মানুষ আসার যদি হয় পঞ্চাশ জন মানুষ যদি তারা আসতে চায় তাহলে পঞ্চাশ জন মানুষের থাকা খাওয়া এবং ভালোভাবে আপ্যায়ন করার জন্য যা কিছু প্রয়োজন হয় সব কিছুই সেই লোককে ব্যবস্থা করতে হয় আপনি ব্যবস্থা করলেন ব্যবস্থা করার পর হঠাৎ করে যদি আপনাকে রাত্রিবেলা টেলিফোন আসে যে কালকে আমরা বিবাহের জন্য যাচ্ছি না তো আপনাকে কেমন লাগবে আজকে ঘটনাটা আমাদের সাথে এরকমই হয়েছে একজন শেখকে নিয়ে আসার জন্য বাইরে থেকে দাওয়াত অফিস বাইরে থেকে একজন শেখকে নিয়ে আসার জন্য যে সমস্ত প্রস্তুতি নেওয়া হয় সকল প্রস্তুতি নেওয়ার পর আজকে দশটার সময় আমার মোবাইলে একটি মেসেজ আছে মেসেজটি আমি আপনাদেরকে পড়ে শোনাবো এখন আমার অবস্থাটা কি হলো আপনারা বুঝতে পারছেন আমরা আয়োজন করেছি যথাসম্ভব আমাদের ভাইদেরকে খবর পাঠিয়েছি আর আমাকে একটা গার্জিয়ানের ভূমিকা এখানে নিতে হয়েছে তাহলে আমার মনটা কেমন হচ্ছে সেটা আপনারা বুঝতে পারছেন এর চেয়ে আমাদের যারা সহযোগী স্বেচ্ছাসেবক ভাই সহযোগী হিসাবে কাজ করেন তারাও যে সমস্ত ভাইদেরকে এর খবর দিয়েছেন তারাও কিন্তু খুবই দারুণভাবে কর্মাহত হয়েছে তবে মনে রাখতে হবে ইমাম শাহি রহমতুল্লাহ আলাই একটি কথা বলছেন ছন্দ আকারে মাশা আল্লাহ কান ওয়ামা আল্লাহ ইয়াশা আল্লাহ বলছেন আল্লাহ যেটা চান সেটা হয় আর যেটা তিনি চান না সেটা হয় না একজন মমিনকে ভাগ্যের ভালোমন্দের উপর বিশ্বাস রাখার সময় এটাও বিশ্বাস রাখতে হবে যে যা কিছু ঘটছে সেটা আল্লাহ তালার ইচ্ছায় ঘটছে আমাকে দুঃখ হচ্ছিল সেই সময় যখন যখন দুঃখ আমার হচ্ছিল সেই সময় আমাদের অফিসের একজন বিশেষ লোককে টেলিফোন করলাম যে ব্যাপারটা এরকম হয়েছে তো তিনি বলছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি আলহামদুলিল্লাহ করছেন বটে কিন্তু সমস্যা তো বলছেন না আল্লাহ তারা যেটা চান সেটা হয় যেটা হয় তাতেও আলহামদুলিল্লাহ যেটা না হয় তাতেও আলহামদুলিল্লাহ তো আমাদেরকে আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে তবে আল্লাহ যদি আমাদের বাঁচায় রাখেন আল্লাহ আপনাকে যদি সুস্বাস্থ্য দান করেন কোনদিন না কোনদিন আবারও তাকে আপনাদের মাঝে নিয়ে আসা হবে ইনশা তবে আমরা আলোচনা করব এবং আলোচনা যেটা তাকে দেওয়া হয়েছিল যে বিষয়টি সেই বিষয়ের উপরই আলোচনা করব এবং আলোচনা হবে ইনশাআল্লাহ আমাদের আশা যে আপনারা ধৈর্য সহকারে আলোচনা শুনবেন বেশিক্ষণ আলোচনা হবে না যতক্ষণ হবে ততক্ষণ ধরে ধৈর্য সহকারে শুনবেন আলোচনার শেষে আমাদের মাঝে যে সমস্ত প্রাইজের ব্যবস্থা আছে সেটাও আমরা আপনাদের হাতে তুলে দেব অনুরূপ খাওয়া দাওয়ার যে ব্যবস্থা আছে সেটাও তবে এখানে আরো একটি কথা বলে দেওয়া ভালো মনে করছি যে আমাদের প্রোগ্রাম বন্ধ থাকার পর এখন মাসিক একটা প্রোগ্রাম আমাদের চলবে যে মাসিক প্রোগ্রামটা আমরা এই মসজিদেই করার চেষ্টা করবো ইনশাল এই মসজিদে না হলে আবু আসবেন সেই মসজিদে যখনই আপনারা খবর পাবেন আপনারা অবশ্যই ওই সময় অনুযায়ী আসার চেষ্টা করবেন ভাইরা আলোচনার বিষয় ছিল প্রচলিত চা মাধার এবং তার অন্ধানুসরণ বিষয়টি একটি ব্যাপক বিষয় এবং এর সম্পর্কে আলোচনা একটু ডিপলি করা দরকার তবে যতখানে আল্লাহ তারা জ্ঞান দিয়েছেন ততখানি করার চেষ্টা করা হবে ইনশাল প্রথমত আমাদের জানতে হবে যে মাঝহাব কাকে বলে মাঝহাব কথাটি আরবি শব্দের এই উৎস থেকে মাঝহাব ইসমে জারফে মাকান যার অর্থ হল যেই জায়গায় যাওয়া হয় যেই জায়গায় যাওয়া হয় তাকে বলা হয় মাঝহাব যাওয়ার জায়গা যাওয়ার স্থান মাঝহাব কথাটি হাদিসে এসেছে এই শব্দের অভিধানের করতে এর মানে অনেক সময় মত মতবাদ ধর্ম আদর্শ বিশ্বাস এ সকল মানে ব্যবহার করে তবে আরো কিছু বিষয়ে আমরা মাথার যে কথাটিকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিশেষ চারজন ইসলামী পণ্ডিত একজনের নাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী দ্বিতীয় জনের নাম ইমাম শাহী রহমতুল্লাহ আলাই তৃতীয় জনের নাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাই চতুর্থ জনের নাম ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই এই চারজন ইসলামের বিশেষ পণ্ডিত প্রতীক তাদের যে সমস্ত ফতোয়া এবং ফারায়েজ তারা নিজের জীবনে দিয়েছিলেন সেই সমস্ত ফতোয়া ফারায়েজকে কেন্দ্র করে নিজের জীবন পরিচালনা করা এই বিষয়টিকে সাধারণত মাথা বোঝানো হচ্ছে আজকের আলোচনা আমাদের জানা বিষয় বা জানা যেটা আমরা জানতে চাচ্ছি সেটা হচ্ছে এই মাধাব কিভাবে আবিষ্কার হল কে করলেন এর আসল তথ্য এবং রহস্য কি একজন মানুষ এই মাধাবকে কতখানে অনুসরণ করবে এবং কতখানে তার জন্য করা উচিত এবং কতখানে অনুচিত এই কয়েকটি পয়েন্টের উপর আজকে আলোচনা হবে ইনশাল তবে মাঝভাবের এই আলোচনা জানার আগে আমাদের দরজাটা খুলে জানতে হয় যে একটা দরজা খুলে রাখে মাঝভাবের এই আলোচনা শোনার আগে আমাদেরকে অবশ্যই আমাদের মাঝে একটি জ্ঞান থাকতে হবে যে আমাদের ইসলাম আমাদের এই সুন্দর ধর্ম আমাদের এই প্রিয় ধর্ম কিভাবে প্রচার হল কিভাবে প্রসার হল এবং আস্তে আস্তে কিভাবে এর মধ্যে এরকম অনুসরণ এবং অনুকরণ ঢুকল প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আল্লাহ তালা যখন মক্কায় প্রেরণ করেন নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম মক্কা মানুষদেরকে যখন ইসলামের দাওয়াত দেন তখন অধিকাংশ মানুষই ইসলামের এই দাওয়াতকে গ্রহণ না করে প্রিয়নবী মোহাম্মদ دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আজকের দিনে ধর্মকে পরিপূর্ণ করা হলো কাজ করেন তখন এই ধর্ম ক্রিয়া পরিপূর্ণ আল্লাহ রসুল একটি অন্য হাদিসে বলছেন তার আল মাহেজাতিল যে আমি তোমাদেরকে একটি স্বচ্ছ সুন্দর পরিষ্কার মেন পথের উপর ছেড়ে যাচ্ছি লাইন যখন নবী সাল্লাহ সাল্লাম জীবিত ছিলেন তখন কোন মুসলমান পক্ষ নেই যক্ষ নেই যে বিষয়ে কোন মতভেদ করত আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামই হতেন আদি আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লামই হতেন হাকিম তিনি ফেসলা দিতেন কারণ আল্লাহ তারা তাকেই ফেসলা দেওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন পাঠিয়েছিলেন আল্লাহ তালা বলছেন فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم আল্লাহ কসম মমিন হতে পারে না ওরা যতক্ষণে তোমাকে হাকিম হিসাবে মেনে জানে আর তুমি যা ফেসলা দিবে সেই ফেসলাতে তারা সন্তুষ্ট না হয় এবং শান্তভাবে সেটা গ্রহণ না করে ততক্ষণ পর্যন্ত তারা হঠাৎ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ ছিলেন ইসলামের সমস্ত বিষয়ের ফেসলাদাতা তিনি যেটাই বলবেন সেটাই গ্রহণীয় হবে আর তাই হবে সাহাবাই গ্রামের মধ্যে এমন মসজিদ আছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জুমার খুববা দিচ্ছেন একজন সাহাবি মসজিদে প্রবেশ করছেন আল্লাহ রসুল কোথা প্রসঙ্গে যখন সেই সাহাবি প্রবেশ করছে তখন নবী সাল্লাহ আলী সাল্লাম কথা প্রসঙ্গে বসো কথাটি বলছেন বসো বসে যান আর ওই সময় ওই সাহাবি তার একটা পা মসজিদের ভিতরে রেখেছে আর একটা পা মসজিদের বাইরে চৌকাটের উপরে আছে আল্লাহ রসুল বসে যাওয়া এই কথাটা বলেছেন এবং সময় সেই সাহাবি ওই চৌকাটার উপরেই বসে গেলেন আল্লাহ রসুল সাল্লামকে কি ধরনের তাহলে তারা হাফিজ মনে করতেন তার বিধানটাকে কতখানি গুরুত্ব দিতেন নবী মোহাম্মদ মুস্তফা নিয়ে নামাজ পড়াচ্ছেন করছেন পিছনে সারিবদ্ধ হয়ে নামাজ আদায় করছেন এমন সময় আল্লাহ থেকে এসে খবর দিচ্ছেন যে মোহাম্মদ তোমার আপনি কেন খুলেছেন এ প্রশ্ন করার জন্য আমরা প্রয়োজন আপনি খুলেছেন বলে খুলে দিয়েছেন এরকম ঘটনা ঘটেছে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিমসাল্লামের যুগে এরকম করে ইসলাম প্রচার হয়েছে এরপরে যখন নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন তখন প্রথম খলিফা হলেন আবু বকর রাজি আল্লাহ তারপর হলেন হজরত আল্লাহ আশ্চর্য হবে যে যিনি খলিফা গোটা বিশ্বের মুসলমানদের রাষ্ট্রপ্রধান যিনি নবী ইসলামের নির্বাচিত একজন সাহাবি এরকম একজন সাহাবি বিচক্ষণ সাহাবি যাকে আল্লাহ জানাতে সুসংবাদ দিয়েছেন এরকম সাহাবিও কোন সময় ভুল করে ফেলতেন কিন্তু অন্য সাহাবিরা স্মরণ করে দিতেন এক্ষেত্রে একটা ফরমান বা একটা ফতুয়া দিলেন যে মহারানা বেশি যেন নির্ধারণ করা না কি করা হয় মহারানা যেন মানুষেরা বেশি নির্ধারণ না করে এই কথা শুনে একজন কুড়ি মানুষ বৃদ্ধ মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকার পর ধরো তোমার ওই দিক দিয়ে যাচ্ছেন ওই বৃদ্ধা মানুষটি তোমাকে ডেকে বলছেন যে আল্লাহ তালা তো কোরআনে বড় ধরনের ব্যাপক মোহরান যদি কেউ নির্ধারণ করে তবুও আল্লাহ তালা নিষেধ করেন না ঠিক তার কোরআন আল্লাহ তালা ব্যবহার করছেন আর আপনি আবার বেশি করতে বলছেন না কেন কে বলছে এই কথা এক বৃদ্ধ খলিফা ওই সময়ের রাষ্ট্রপ্রধানকে হজরত কুমার বলছেন আমার কথাটা ঠিক নয় এই বুড়ির করাটাই এই ছিল তাদের নবী সাল্লাহ আলী এবং কোরআনের আদর্শ উপর তাদের আদর্শ যেটা আল্লাহ করেছেন যেটা নবী করেছেন তার উপর আর কোন কথা হতে পারে না এভাবে জীবনযাপন চলল সাহাবাদের যুগে সাহাবাদের যুগের পর যে যুগটি আসলো সেটার নাম হচ্ছে তাবিনের যুগ তাবিন যারা ওই সমস্ত লোককে বলা হয় যারা ইমানের অবস্থায় নবী মোহাম্মদ মুস্তফা অবস্থায় সাহাবিদের দেখতে পেয়েছে তাদেরকে তাবি বলা তাবিদের যুগেও কোন মাথা কোন দল কোরআন এবং শূন্য ছাড়া শূন্য ছাড়া আবিষ্কার হয়নি তারা এইভাবে জীবনযাপন করেন যখন কোন সমস্যা করেন তারা কোন আলেমের কাছে যান সাহাবের কাছে যান যখন সাহাবের তাদের কাছে যান যাওয়ার পর জিজ্ঞাসা করেন যে আমরা এই সমস্যায় আছি বা এটা আমাদের বিষয় আপনি সমাধান দেন তারা পরামর্শ অনুযায়ী যে সমাধান দিতেন সেটাই তারা মেনে নিতেন মনে রাখবেন এরকম যারা জীবন যাপন করলেন তাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন করুন সমস্ত শতাব্দীর মধ্যে উত্তম শতাব্দী স্বর্ণ শতাব্দী আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ভবিষ্যৎ বাণীও করে গেলেন ওয়াজার খায়রুল কারণে কারণী সুম্মাল্লাদিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাদিনা ইয়ালুনাহুম সর্বোত্তম শতাব্দী হচ্ছে আমার শতাব্দী তারপরে সেই শতাব্দী যে শতাব্দী আমার পরে আসবে তারপরে সেই শতাব্দী যে শতাব্দী তারপরে আসবে অর্থাৎ এই হাদিসটি দ্বারা বোঝা যায় যে যত শতাব্দী বাড়ছে তত ইসলামের দৃষ্টিতে ইমানের দৃষ্টিতে গোলমাল বেশি হচ্ছে বা সেটা আগের তুলনায় খারাপ হচ্ছে কমজোর হচ্ছে আমার রসুল সাল্লাহ এই ভবিষ্যৎ বাণী মানে আসলে সত্য সাহাবাদের যুগ আর আমাদের যুক্তি বরাবর তাদের যুগ আর আমাদের যুক্তি বরাবর কখনো বরাবর না তবে যখন এই ফেল করুন চলে গেল যাওয়ার পর একশত হিজড়ি শেষ হচ্ছে হতে যাচ্ছে যখন সাহাবাই কাকা প্রায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের মধ্যে অনেকে মারা গেছেন এবং বেঁচে আছেন সে সময় ইসলামের জ্ঞানের চর্চা খুব বেশি হতে লাগলো খুব বৃদ্ধি পেতে লাগলো বড় বড় ইসলামের পণ্ডিত জন্মগ্রহণ করলেন যারা কোরআন এবং সুন্নতের গভীর বিশ্লেষক এবং গভীর জ্ঞানের মালিক ছিলেন তারা নিজ নিজ স্থানে থেকে ইসলামের এই দাওয়াত প্রচার করতেন তার মধ্যে যে সমস্ত লোক প্রসিদ্ধ লাভ করেছিলেন তার মধ্যে আল্লাহ তাদেরকে দান করা উচিত এই সময়ে হাদিসের বিদ্যারও দারুণ চর্চা হয় যে সমস্ত হাদিস এই দেড়শো থেকে দুইশো থেকে আড়াইশো দিনের মধ্যে লেখালেখি হয় তার মধ্যে প্রসিদ্ধ হলেন ইমাম বখারি ইমাম মুসলিম ইমাম তিরমিদি ইবনে মাজা নাসারি আবু দাও এই যুগটা তো কোন ধরনের মাঝহাবি তাকলিফ অনুসরণ পাওয়া যায়নি কারণ কি কারণ আপনাদের যে আমি তারিখটা দিলাম মৃত্যুর তারিখটা সেটা থেকে আপনি বুঝতে পারছেন যে একশো পঞ্চাশ ইঞ্জিতে এবং আবু হানিফ রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করেন আর তার জন্ম হয়েছিল আশি হিজড়িতে তো আশি হিজড়িতে জন্ম হয়েই যে একটা মানসার জন্ম হয় তা না আশি হিজড়িতে তিনি জন্মগ্রহণ করেছেন তারপর অবশ্যই তিনি বড় হয়েছেন আর দুটো বক্তার কথা হিসাবে তিনি প্রথম জীবনে লেখাপড়ায় মগ্ন হন জীবন তিনি ব্যবসা বাণিজ্য করতেন বড় হয়ে তিনি পড়াশোনা আরম্ভ করেছেন এবার পড়াশোনা করার পর যখন তিনি জ্ঞানী হলেন তারপরে যখন তিনি মানুষকে অথবা ভাড়া দিতে শুরু করলেন অবশ্যই বিশ তিরিশ বছর দরকার আছে যদি বিশ তিরিশ বছর চলে যায় এবং আবু হানিফা জন্মের পর তাহলে ক্লিয়ারলি বোঝা যায় যে আল্লাহ রসুলের কারণ একশো ডিগ্রি পর্যন্ত কোন ইমামও ছিলেন না আর কোন মাঝহাবও জন্ম নেই এটা বুঝতে বাকি আছে এটা বাকি এই কারণে যারা গবেষক তারা বলেছেন যে এই মাঝহাবি মাঝহাবি ওই পুস্তক এবং মাঝহাবি কত কাজ কখন শুরু হয় গবেষণা অনুযায়ী তারা বলছেন যেমন শাহ হরিবুল্লাহ দেবী তিনি বলছেন তার বিশিষ্ট একটি কেরাম হুজাতুল্লাহ হিমালেয়া প্রথম খন্ড একশো বান্ন পৃষ্ঠায় এই নানা সাকরান মুকাবলার মিয়াতুর রাবিয়া غير مجمعين على التقليد الخالص لمذهب واحد بعينه মানুষেরা চতুর্থ শতাব্দী হিজরির পূর্বে চতুর্থ শতাব্দী হিজরির পূর্বে মানে চার শত নবীজির ইন্তেকালে প্রায় চার মানুষেরা বিশেষ কোন অনুসারী ছিলেন না এটা কে বলছেন শাহরুল্লাহ যাকে উপমহাদেশের একজন বিশেষ বড় পণ্ডিত যিনার দ্বারায় হারিসের শিক্ষা এই উপমহাদেশে প্রচারিত হয়েছে তিনি কথা স্বীকার করছেন এই যুগ চলে যাওয়ার পর এই চারশোতে হিজড়ি আসার সময় তার আগের সময়টা চলে যাওয়ার পর যখন এই সমস্ত ওলামাই গ্রামরা মারা গেলেন মনে রাখবেন যখন কোন দেশে একজন আলেম হন ধরে নেন বাংলাদেশের ঢাকায় একজন আলেম যোগ্য এই কথা বাংলাদেশের প্রচারিত কথা সেটা কি হবে যখন এই কথা প্রচার হবে তখন বাংলাদেশের আনাচে কানাচে থেকে মানুষ তার কাছে শিক্ষা গ্রহণ করার জন্য যাবেন ওরকমই যখন ইনারা জন্মগ্রহণ করেছিলেন আর পাণ্ডিত্য লাভ করেছিলেন তখন তাদের কাছে মানুষেরা ছুটে এসেছিল ইসলামের জ্ঞান অর্জন করার জন্য এবং আবহাওয়া রহমতুল্লাহ আলাই কুফায় তিনি দাস দিতেন এবং মালিক রহমতুল্লাহ আলাই মদিনায় দিতেন এবং শাহি রহমতুল্লাহ আলাই ফিলিস্তিন এবং মিশরে দিতেন ইমাম আহমদ বিন হাম্বাল তিনি আরবকে দিতেন এভাবে তাদের রাষ্ট্রে হাজারো লাখো ছাত্র হয় এবং তারা যখন মারা যান তখন তারা নিজের ওস্তাদের সেই কথাগুলি মানতে থাকেন চলতে থাকেন যে হিসাবে তারা শুনেছিলেন কিন্তু পরবর্তী মানুষেরা যখন আসলেন তখন তারা ইমাম সাহেবদেরকে কেন্দ্র করে বাড়াবাড়ি শুরু করলেন কেমন বাড়াবাড়ি যেমন আজকাল দেখছেন কেউ যদি নিজের দেশের নেতা হয় তাহলে না আমার নেতাটাই বেশি ভালো ওটাই বেশি ভালো না মানুষের যেরকম একটা স্বভাব তো এরকম একটা স্বভাব হতে শুরু করলো এটা ভালো স্বভাব ছিল না মানুষেরা বাড়াবাড়ি শুরু করলো না আমরা ইমাম আবু হানিফার ছাত্র তার ছেলে আমাদের ইমাম সবচেয়ে বড় আর এরপরে শুরু করলো যে না ইমাম সাফি সবচেয়ে বড় তিনার সমস্ত কথা সবচেয়ে বেশি বড় বেশি ভালো এরকম করে শুরু হয়ে গেল মাতামাতি ঝগড়া যা কিছু উদাহরণ আমি আপনাদেরকে দিব তার আমি একটি কথা বলে দিই যখন মানুষেরা এরকম দোলাদলি হয়ে গেল মাথারের উপর বিভক্ত হয়ে গেল তখন সেই যুগের একজন বাদশাহ যার নাম ছিল সুলতান নাসের ইবনে বাবু সে সুলতান নাসের ইবনে বাবু আটশো এগারো হিজড়িতে মক্কায় কালা শরীফে চারটি মশাল্লা নির্মাণ করে চিন্তা করছেন মানুষেরা যখন দলাদলি করে চার দলের মানুষ হয়ে গেছে মালিকি তখন বাচ্চারা সবসময় চায় যে জনগণ কি চায় জনগণ চায় বাচ্চারা সেটাই করতে চায় কারণ জনগণ খুশি তো তার বাচ্চা থাকবে তার রাজত্ব থাকবে আমাদের থাকবে না দেখলে আমার মানুষেরা চার দলে বিভক্ত সে কারণে ঝগড়া করছে তাই এদেরকে চারটি ইমাম করে দেওয়া হোক আর চারটা মশাল্লা তৈরি করে দেওয়া হোক মক্কা শরীফে তখন থেকে চারজন ইমাম নামাজ পড়াতেন হানাফির শেষ হল যার যখন সময় মালিকের শেষ হল হানাফি শুরু হাম্বালের শেষ হল সাপের শুরু এভাবে চারটা মশাল্লায় নামাজ চলতেই থাকলো চলতেই থাকলো আল্লাহ গ্রহণ করেছিলেন এই দেশের বাদশাহ আজ থেকে প্রায় একশো বছর আগে যখন এই সৌদি আরবকে জয় করেন সেই সময় মক্কার এই চারটি মশাল্লা ভেঙে একটি মশাল্লা তৈরি করে দেন তাই এখন মক্কায় একই ইমামের পিছনে সমস্ত মানুষকে নামাজ আদায় করতে হয় নতুন করে চার ইমাম বা তিন ইমামের প্রয়োজন হয় না এটা আল্লাহ বলছে আপনি চিন্তা করেন যদি চারজন ইমাম থাকে একটা মসজিদে আর চার দল মানুষ যদি নামাজ পড়তে যায় তাহলে কতক্ষণ সময় দরকার ছিল কি ধরনের ভিড় ভাড়ের দরকার ছিল আর এক অপরের উপর বিদ্বেষ কেমন ঘটবে যে এই বেটারা আমাদের সাথে নয় ওরা বলে না এরা আমাদের সঙ্গে নয় ওরা ভাবে যে না ওরা আমাদের সাথে নয় আমরা সবাই ভিন্ন ভিন্ন এইভাবেই অবস্থা চলছিল মক্কা কিন্তু এই বাদশাহ যিনি দেশকে গঠন করেন তার দ্বারাই এই ভালো কাজটা হয়েছিল তিনি সবকে শেষ করে দিয়ে এই কেরামের পিছনে মানুষকে রেখেছেন আমি বলছিলাম যে এই যে চার মাথা যখন মানে এক একজন ইমামকে কেন্দ্র করে তার অনুসারী শুরু হলো তখন যে বাড়াবাড়ি হলো সে বাড়াবাড়ির উদাহরণ দেবেন আশ্চর্য হবেন এত বেশি বাড়াবাড়ি হয়েছে বলা বাহুল্য আর এই পুরা বাড়াবাড়িটাকে শেষ পর্যন্ত কমিয়ে দেওয়া হয়েছে বাড়াবাড়ির মধ্যে এক নম্বরে একটি কথা হয়েছে যে চার মাথাবের মধ্যে একটি মাথা এখানে যে আপনারা আরবি শিক্ষিত ভাই আছেন তারা অবশ্যই জানেন যে ফরজ কাকে বলে ফরজ একটা অসুরের অসুরের পিতার পরিভাষা যা অর্থ হল যেই কাজটি অকাট্য দলিল দ্বারা প্রমাণিত যে বিধানটি অকাট্য দলিল দ্বারা প্রমাণিত তাকে ফরজ বলা হয় বলেন তো অকাট্য দলিল কাকে বলা হয় যে দলিলের মধ্যে সামান্যতম সংশয় নেই এরকম দলিলকে অকাট্য দলিল বলা হয় আর এই অকাট্য দলিল হচ্ছে একমাত্র কোরআন এবং বিশিষ্ট হাদিসের বিশেষ বিশেষ হাদিস যাকে হাদিসের মোদাওয়াতের বলা হয় যে বিষয়টি অকাট্য দলিল যারা প্রমাণিত তাকে যদি ফরজ বলা হয় তাহলে এখন বলেন যে একটি মাঝাব মানা ফরজ এটা কোন অকাট্য দলিল আছে আলোচনা পূর্বে আপনি জানতে পারলেন যে মাঝাব সৃষ্টি হয়েছে চার শতাব্দী তাহলে চার শত বছর পর যদি একটি মাঝহাবের আবিষ্কার হয় আর সেই মাঝহাবকে আমরা ফরজ করে ফতুয়া দিই আর ফরজের অর্থ হচ্ছে এটা অকাট্য দলিলের প্রমাণ তাহলে আল্লাহ রসুলের ইন্তেকারের পর অকাট্য দলিল কিভাবে আবিষ্কার হয় আপনারা পড়েন যে ভাই বলছেন চার চারি ফরজ হ্যাঁ। এই চার চারি ফরজ যে কথাটি বলা কোথা থেকে পাওয়া যাবে আল্লাহ চার মাস মাসলাম মাস খরচ নয় কিন্তু ওয়াজেব আচ্ছা ভাই ওয়াজেব কাকে বলে তো বলছে যেটা ওকাত্ম দলিলের চেয়ে একটু নিম্ন পর্যায়ের দলিলের সাব্যস্ত হয় মানে কোরআন শরীফের আয়াত না হলে হাদিস দ্বারা প্রমাণিত হয় এরকম জিনিসকে ওয়াজেব বলা কারণে এখন কিছু মানুষ বলছে ওয়াজের কোরআন হাদিস দ্বারা হয়নি ওয়াজের হয়েছে ইজমা দ্বারা জনসাধারণ বুঝতে পারে না কি হবে বললাম প্রথমে যে ভাই আল্লাহ রসুল সাল্লামের পর কোন এক দিনই বিষয়ে দলিল নেই তাই বিশ্বের সমস্ত মুজতাহিদ ওলামা মুজতাহিদের ব্যাখ্যা আমি করে দিচ্ছি আল্লাহ রসুলের ইন্তেকালের পর কোন একটি দিনই বিষয়ে দলিল নেই বলে বিশ্বের সমস্ত মুজদাই ওলামাগণ একত্রিত হয়ে একটা ফতুয়া দিলেন জারি করলেন সবাই মত প্রকাশ করলেন যে না এই বিষয়টা যায় কিংবা না যায় ওই জিনিসটাকে ইজমা বলা হয় কি বলা হয় ইজমা আমি বলছিলাম মুস্তাহিদ আলেম ওলামা যদি এটা ফতুয়া দেন মুস্তাহিদ বলা হয় এমন আলেম যে আলেমের জ্ঞান সব সর্বের ঊর্ধ্বে সবা ঊর্ধ্বে যার মধ্যে কোরআন শরীফের সমস্ত আহকাম আয়াত যেগুলো আছে যে সমস্ত আয়াত আল্লাহ তারা কোন বিষয়ে হুকুম দিয়েছেন সেই সমস্ত আয়াত ও নাসেক মাসুক প্লাস ও ব্যাখ্যা সমস্ত কথা খরচ আছে যার কাছে হাদিসের সমস্ত আহকামের হাদিসগুলি মুখস্থ আছে সহি জৈব কিনা সেটা জানার সাথে সাথে পণ্ডিতকে বলা হয় ইসলামের পরিভাষায় মুস্তাহিদ বলছেন বিশ্বের কোন মুস্তাহিদরা ঐক্যমত প্রকাশ করেছেন যে চারটি মাধ্যমের মধ্যে একটি মাধা আপনারা হচ্ছে আছে আপনাদের মধ্যে কোন ভাই কোনদিন পড়েছেন যে এই ঐক্যমতটা কোন দেশে কোন স্থানে হয়েছিল না এমনি ভাষা কথা এমনি একটি ভুয়া কথা বিশ্বে একসাথে গোটা বিশ্বে কোন দেশের না সৌদি আরবের বাংলাদেশের পাকিস্তান ভারতের আলেম না গোটা বিশ্বের আলেম একত্রিত হয়ে এটা ফতুয়া দিল যে চার ধানের মধ্যে একটি মাথা মারা আছে কোন জায়গায় কিছু রাখবে এটাও না মনে রাখবেন এই চারটি মাথা যখন আবিষ্কার হলো মানুষের মধ্যে ধর্ম হলো তখন একটা আবার নতুন বাক্য আবিষ্কার করা হলো যে চারটি মাথারই সত্য একটি মানা খরচ বা একটি মানা ওয়াজিব কারণ দেখা গেল যদি চারটি আমরা সত্য সত্য বলি তারপরে এক অপরের সঙ্গে যখন লড়াই শুরু হবে সেই লড়াই থেকে বাঁচার জন্য মানুষকে বলা হোক যে চারটি সত্য একটি মানা জরুরি এরকম কোনদিন আপনি মতবাদ দেখেছেন যে চারটি জিনিস সত্য ভালো আপনাকে বলবে না চারটি ভালো কিন্তু একটা নেন আপনি বাদ আমি আপনাকে বলবো যে কথা সত্য নয় খুব বলবার হয়েছে যদি চাকরি সত্য হতো আর একটি মানা সহি হতো তাহলে চাকরির মধ্যে আর ওই তিনটিকে খারাপ নজরে দেখা হবে না আমি আপনাদের একটা রিসেন্ট কথা বলি বাংলাদেশের পিরোজপুরে গত এক দেড় মাস আগে আহলে হাতে যারা কোনো মাধ্যমকে অনুসরণ করেন না প্রচলিত মাধ্যমকে অনুসরণ করেন না এরকম একটা দল এক জায়গায় তাবলিকের জন্য গেছে দাওয়াতের কাজের জন্য গেছেন এবং তাদের জামাতের আমি উপস্থিত আছেন এরকম সময় একটা মসজিদে নামাজ আদায় করেন তারা পিছনে মোতালি হয়ে নামাজ আদায় করেন যিনি নামাজ পড়ান তিনি ছিলেন হানাফি মাধাবের একজন বিশেষ ভক্ত মোকালির মানুষ তিনি নামাজ পড়াচ্ছেন পিছনের এই সমস্ত ভাইয়েরা আমিন করেছেন যখনই আমিন করেছেন তখনই তিনি নামাজ ছেড়ে দিয়েছেন রিসেন্ট ঘটনা আপনি আশা পড়ে দিতে পারেন মসজিদে তিনি নামাজটা ছেড়ে দেওয়ার পর আগে ফোন করতেন এবং পাঁচশোটা দিয়ে এদেরকে লাঠি দিয়ে পিটাই দেন তারপরে তখন অন্য মানুষেরা আবেদন করলো যে ভাই আপনি নামাজটা আরো করান সে নামাজটা পড়াই দিল তো বলেন যদি তারপরে ঘটনা ঘটেছে যখন নামাজ শেষ হয়েছে তারপরে এখানে যখন দাওয়াত তাবলিগের কাজ শুরু করে করেছেন তখন এদেরকে লাঠি দিয়ে তাড়াতে না পেরে মাইকে অ্যানাউন্স করছে যে আমাদের যদি অন্য সহি হয় তাহলে সহি বিশ্বাস করেন তাহলে এই কথা এরকম নামাজ ছাড়ার কারণটা কি আর ওই সমস্ত ভাইয়েরা যারা এরকম ঘটনা ঘটাচ্ছে সৌদি আরবে আসলে কারা নামাজ ছেড়ে পালাই না কিছু সিদ্ধান্ত নিতে হবে এইগুলা কি কারণে হয়েছে এগুলা বিশেষ কারণে হয়েছে আমি আপনাদেরকে কিঞ্চিত বোঝানোর চেষ্টা করছি মাত্র ভাইরা এই মাঝহাবি বাড়াবাড়ির সম্পর্কে নিজে কথা না বলে দূরে মক্তা হানাফি মাঝহাবের একটি বিশেষ বই সেই বইয়ের তিনশো তিরিশ পৃষ্ঠায় বলা হচ্ছে যদি কোন স্বামী মাঝহাবের মানুষ ইফতার দেওয়া মাঝহাবি কোন হানাফি মাঝহাবের মানুষ দেখিয়ে লিখেছেন আমি না কোন মুন্সি না দূরে মক্তা হানাফি মাঝহাবের বিশিষ্ট বই যারা পড়াশোনা করেছেন তারা জানেন সেখানে লেখা আছে সে যদি হানাফি মাঝহাব ছেড়ে দেয় তো বেতার হ্রাস করতে হবে যেরকম কোন মানুষ শরীরতে যদি দণ্ড খুব বড় ধরনের পাঠ করে তাহলে তার জন্য বেতাঘাত হয় হাত হয় সেরকম তাকে হাত দান করা আপনি যদি আরো দেখতে চান বাড়াবাড়ি করতে গিয়ে এরকম কথা বলা হয়েছে যে হবে তাকে আল্লাহ তারা ক্ষমা করে দেবেন এই পূর্বে মোক্তারের মোকাদ্দমায় ভূমিকায় যদি প্রায় পাঁচ থেকে সাত নম্বর পৃষ্ঠে আপনি দেখতে দিতে পারেন বলছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ সম্পর্কে আমার কাছে জিনিসটি বাড়াবাড়ি আমরা কিন্তু শুনাইনি ইমাম আবু হানিফা যখন শেষ হজ করতে যান তখন খাবার শরীফের খাদেমদের কাছে ইজাজত নেন ভিতরে নামাজ পড়ার জন্য তিনি যখন ভিতরে নামাজ পড়তে ঢুকেন তখন একটা বিশেষ পদ্ধতিতে নামাজ আদায় করছেন আমি আপনাদের শুনে শুনে দিই আমার নবী মোহাম্মদ সাল্লামের কাছ থেকে এরকম পদ্ধতিতে নামাজ পড়তে শুনেনি বলছেন তিনি কামা শরীফের সেই খাদেমদের কাছ থেকে ইজাজত নিয়ে কামা শরীফের ভিতরে নামাজ পড়তে ঢুকলেন নামাজ যখন শুরু করলেন ডান যে আমাদের বলা হলো যে তুমি আমার আমাকে শক্তি অর্থে চিনতে পেরেছ এটি বড় কথা এবং আমি তোমার এই ইবাদতে খুশি হয়ে তার ব্যাপার না সে কারণে আপনাকে এই কথা বলা হচ্ছে আমাদেরকে সচেতন হতে হবে এবং বুঝতে হবে বিষয়টিকে কেন্দ্র করে তবে মনে রাখবেন আমরা যদি বাড়াবাড়ি করে ধরে গুণাটা আমাদের অপরাধটা আমাদের ইমাম সাহেবের কোনো অপরাধ না কারণ তিনি এ কথা বলে যাননি যে তোমরা তাই আমার রায় এবং আমার যে কথা আমি বলি সে সম্পর্কে তোমরা চিন্তা ভাবনা করো ফাকুল্য বাবা ফাঁকাল যে কথাটি আমার কিতাব এবং সুন্নতের মাপে হয় সেটা তোমরা কোন মাধ্যম থেকে না কোরআন এবং সুন্নত থেকে তাই কোরআন সুন্নত থেকে তোমরাও নেও এ কথাটি হজ্জাতুল্লাহ বালেগা প্রথম খণ্ডে একশো সাতান্ন পৃষ্ঠায় করেছেন এবং শাস্তি বলছেন এরা ওয়াজাকুম ফি কিতাবি খেলাফা সুন্নাতে রাসূলিল্লাহ যদি তোমরা আমার পুস্তকে আল্লাহ রসুলের সুন্নতের বরখলাফ ইমাম শাহি বলেছেন এই কথাটি আর মাখাল সুনান আল কুবরানি বাইহাকি খ্রিস্ট নম্বর দুশো পাঁচে আছে এবং আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মানুষ আমার ফতোয়ার দলিল জানে না সে যেন আমার ফতোয়া না দেয় আমি কি বললে ফতোয়াটা দিচ্ছি সেটা যদি কেউ না জানে তাহলে সে যেন ফতোয়া না দেয় আমার সামনে যেন ফতোয়া না দেয় তিনি আরো এক জায়গায় বলছেন এরা আপন কৌলান এটা আবুল্লাহ লেব কথাটি চিন্তা করেন যদি আমি কোন কথা বলি আর আল্লাহ তালার কিতাব বিপরীত হয় কাল আউকুল কৌলি কিতাবিল্লাহ ছেড়ে দাও নবীজির খবরের কারণে নবীজির হাদিসের কারণে তিনাকে আরো তিনাকে আরো জিজ্ঞাসা করা হলো আপনার কথাটি যদি সাহাবির কথার বিপরীত হয় তো বলছেন আমার কথাটি ছেড়ে দাও সাহাবির কথাটা এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের আদেশ উপদেশ ওসিয়ত তার ভক্তদের জন্য তার অনুসারীদের জন্য কিন্তু একজন মানুষ যদি তার অনুসরণ না করে তার কথা অনুসরণ না করে তাহলে আসলে সে নিজেকে হাত গোড়া যজ্ঞ বা হানাফি করার সে দাবিদার নয় ভাইরা যখন কোন মানুষ একজন বিশেষ আলেমের বেশি করে ভক্ত হয়ে যায় এবং তার সমস্ত ফতুয়া প্রায়দের অনুসরণ শুরু করে তখন তার অনেকগুলো ক্ষতি দাঁড়ায় তার মধ্যে এক নম্বর যে কোরআন হাদিস থেকে সে সরাসরি শিক্ষা নিতে চাইবে না বলবে আমার ইমাম যাই বলেছে সেটাই ভালো সে কারণে আপনি যখন একজন সাধারণ মানুষ দেশের কোন আলেমকে বিশেষ কোন আলেমকে গিয়ে বলবে যে ভাই দেখেন তো হুজুর বইতে তো এই কথা লেখা আছে আর আপনি এই কথা বলছেন তখন বলবেন হ্যাঁ আপনি তো লিখেছেন কিন্তু আমাদের এই এমাম এরকম বলেন কারণ সে মনে করেছে আমার কথাটি আমার আমি যা কিছু বলবো সেটা আমার ইমাম যা বলেছেন তাই আমাকে বলতে হবে অন্য কিছু আমি বলতে পারি না সে কারণে সেদিন জবাব দিয়ে থাকে এরকম দিয়ে থাকে মনে রাখবেন যখন তার প্রতি অন্ধভক্তি শুরু হয় তখন ওর বিপরীতে যারা থাকবে তা থাকে তাদের সাথে শত্রুতা এবং বিদ্বেষ শুরু হয় সে কারণে সাপে আর নাপি একসাথে মিল হয় না আল্লাহ প্রথম করে বলছে ভাই পৃথিবীতে বর্তমানে মানুষকে যদি ঐক্যের ডাক দিতে হয় মানুষকে যদি এক মুসলমান তাহলে তিনটি মাথা আমার আঁকবে না আঁকবে আঁকবে না সাথে মানে আঁকবে নয় মানে জীবন চান তাহলে এর হতে পারে সেটি হল কেতাব এবং সুন্নতের নামে কোরআন এবং হাদিসের নামে যদি আহ্বান করা হয় যদি কোরআন এবং সুন্নতের নামে আহ্বান হয় তাহলে সেখানে কোনো দোলাদলি থাকে না আর যদি এটা বাকি ছাড়া এছাড়া অন্য কোন দলের মতের মানুষের নামে ডাক দেওয়া হয় তাহলে সেটা ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়ায় তখন আর অন্য মানুষের জায়গায় আসতে চায় না এই পন্থায় চলতে হবে মানুষকে মনে রাখতে তকলিফ বা বিশেষ এক মাধাবের কারণে কিছু মানুষের সামনে যদি আপনি সহি পেশ করে দেন দেখিয়ে দেন তবুও বলবেন না আমাদের মাধাবে এটা নাই তাই মানা যায় অনেক মানুষ অতটা বুঝতে আপনারা অসুবিধা বোধ করবেন যে আমি একটি মাধাব মানি ধরেন আমি হানাফি মাধাব মানি তার কারণে কি আমি মন্দের মধ্যে আছি আমি বলবো হ্যাঁ আপনি কিছুটা মন্দের মধ্যে অবশ্যই আছেন পুরোপুরি